তুমি আসবে বলে প্রতিদিন পথ যে থাকি তুমি আসবে বলে প্রতিদিন পথ যে থাকি তুমি আসবে বলে প্রতিদিন পথ যে থাকি হে নবী তোমারি আশায় থাকি হে নবী তোমারি আশায় থাকি তুমি আসবে বলে প্রতিদিন পথ চেয়ে থাকি তুমি আসবে বলে প্রতিদিন পথ চেয়ে থাকি হে নবী তোমারি আশায় থাকি হে নবী তোমারি আশায় থাকি তুমি আসবে বলে প্রতিদিন পথ চেয়ে থাকি তুমি আসবে বলে প্রতিদিন পথ চেয়ে থাকি সারাটি জীবন তোমায় আমি ভালোবেসে যাব প্যারা নবী তোমার জন্য কাঁদে মন এ বুকে শুধু তোমার ছবি সারাটি জীবন তোমায় আমি ভালোবেসে যাব প্যারা নবী তোমার জন্য কাঁদে মন এ বুকে শুধু তোমার ছবি সারাটি জীবন তোমায় আমি ভালোবেসে যাব প্যারা নবী তোমার জন্য কাদে মন এ বুকে শুধু তোমার ছবি হে নবী তোমারি আশায় থাকি হে নবী তোমারি আশায় থাকি তুমি আসবে বলে প্রতিদিন পথ চেয়ে থাকি তুমি আসবে বলে প্রতিদিন পথ চেয়ে থাকি কোথায় আছো গো মদিনাওয়ালা তব দেখা পেতে মন হয় উতলা হৃদয় রাখা তব প্রেমের টানে মন ছুটে যায় মাদিনা পানে কোথায় আছো গো মদিনাওয়ালা তবু দেখা পেতে মন হয় উতলা হৃদয় রাখা তব প্রেমের টানে মন ছুটে যায় মদিনা পানে কোথায় আছো গো মদিনাওয়ালা তবু দেখা পেতে মন হয় তালা হৃদয়ে রাখা তবু প্রেমের টানে মন ছুটে যায় মদিনা পানে হে নবী তোমারই আশায় থাকি হে নবী তোমারই আশায় থাকি তুমি আসবে বলে প্রতিদিন পথ চেয়ে থাকি তুমি আসবে বলে প্রতিদিন পথ চেয়ে থাকি স্বপ্নে সে তুমি দেখা দিও ভুলে যেও না প্যারা নবী তোমারই আশায় থাকি আমি উম্মতি উম্মতি বলবে তুমি স্বপ্নে সে তুমি দেখা দিও ভুলে যেও না প্যারা নবী তোমারি আশায় থাকি আমি উম্মতি উম্মতি বলবে তুমি স্বপ্নে সে তুমি দেখা দিও ভুলে যেও না প্যারা নবী তোমারি আশায় থাকি আমি উম্মতি উম্মতি বলবে তুমি হে নবী তোমারি আশায় থাকি হে নবী তোমারি আশায় থাকি তুমি আসবে বলে প্রতিদিন পথ চেয়ে থাকি তুমি আসবে বলে প্রতিদিন পথ চেয়ে থাকি হে নবী তোমারি আশায় থাকি হে নবী তোমারই আশায় থাকি তুমি আসবে বলে প্রতিদিন পথ চেয়ে থাকি তুমি আসবে বলে প্রতিদিন পথ চেয়ে থাকি তুমি আসবে বলে প্রতিদিন পথ চেয়ে থাকি তুমি আসবে বলে আহ্বান সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাস